এসো মন গড়ি কোরআনে রঙিনায় তুরবার বাসনা নিয়ে চলো যাই এসো মন গড়ি কোরআনে রঙিনায় দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসো মন গড়ি কোরআনে রঙিনায় দুর্বার বাসনা নিয়ে চলো যাই শান্ত পৃথিবী হবে না যে ভাই কোরআনের ছায়া তলে যদি না যাই শান্ত পৃথিবী না যাই শান্ত পৃথিবী হবে না যে ভাই কোরআনের ছায়া তলে যদি না যাই হাতে হাত মিলিয়ে আওয়াজ তুলে হাতে হাত মিলিয়ে আওয়াজ তুলে হাতে হাত মিলিয়ে আওয়াজ তুলে জীবন গড়ি তাই মন গড়ি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসো মন গড়ি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যা আধার ঘেরা এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে খোদার কথা আধার ঘেরা এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে খোদার কথা আধার ঘেরা এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে খোদার কথা শান্তি চাও যদি মুক্তি চাও শান্তি চাও যদি মুক্তি চাও শান্তি চাও যদি মুক্তি চাও দুনিয়াকে ভুলে যাও এসে মন গরি কোরআনে রানী নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসে মন গরি কোরআনে রানী নাই দুর্বার বাসনা নিয়ে চলো যা বিজয়ের সুর নিয়ে আজ তুলে এগিয়ে যাব মোরা ধরণীতে বিজয়ের সুর এগিয়ে যাব মোরা ধরণীতে বিজয়ের সুর নিয়ে আওয়াজ তুলে এগিয়ে যাব মোরা ধরণীতে সমাধান চাও যদি জান্নাত চাও সমাধান চাও যদি জান্নাত চাও সমাধান চাও যদি জান্নাত চাও খোদার হুকুম মেনে যায় কৃষ্ণ মন গরি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসে মন গড়ি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসে মন গড়ি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই এসে মন গড়ি কোরআনে রাঙি নাই দুর্বার বাসনা নিয়ে চলো যাই